ভেঙে দাও রাস্তা না সুস্থ সংস্কৃতির গড়ন বচেতনা ভেঙে দাও রাস্তা না বিসমিল্লাহ রহমান রাহিম মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ শান্তি চায় মুক্তি চায় জীবনের নিরাপত্তা মান সম্মান কল্যাণমুখী শিক্ষা ও সংস্কৃতি একজন মানুষের ব্যক্তিগত জীবনের চাহিদার অন্যতম তবে একজন মুসলমান মানুষের মৌলিক চাহিদা ইমান ও ইসলাম নিয়ে বেঁচে থাকা কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মানুষের নিরাপত্তা নিরাপদ আশ্রয় ও শান্তির বড়ই অভাব স্বাধীনতা পরবর্তীতে বারবার বদল হয়েছে শাসক গোষ্ঠী তবে বদলায়নি আমাদের ভাগ্য যারা এই ক্ষমতার আসনে বসেছেন তাদের কাছে পেয়েছি দুর্নীতি দুঃশাসন এবং মানবতার শ্রেষ্ঠ ধর্ম ইসলামের উপর আঘাত আর এসব বিষয়ে যখনই বাংলার প্রতিবাদী মুসলমানরা আন্দোলন সংগ্রামে নেমেছে তখনই রাষ্ট্র নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার প্রশাসনকে লেলিয়ে দিয়ে জুরুম নির্যাতন চালিয়েছে সকল শাসক গোষ্ঠী শুধু তাই নয় দাড়ি টুপি ও সুন্নতি লেবাসকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে প্রতিনিয়ত এখনও হয়রানি করছে বাংলার মুসলমানদেরকে এই প্রশাসন সমাজ ও রাষ্ট্রের এইসব চিত্রকে অবলম্বন করে তরুণ গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী জিয়াউদ্দিন আল আজাদের পরিবেশনা প্রশাসন প্রশাসন প্রশাসন